যারা তাবিজ ও বাতের বালা পরিধান করে তাদের এবাদত কি কবুল হবে তাবিজ এবং বাতের বালা পরিধান করা শিল্পের অন্তর্ভুক্ত এবং শিল্প মহাগুণা মহাপাপ এখান থেকে তওবা করে ফিরে আসতে হবে এবাদত যতই করুক সেই ইবাদত কোনো কাজে দিবে না যদি তাতে শিল্প থাকে যদি বেদাহাট থাকে এই জন্য শিল্প থেকে মুক্ত হওয়ার পরে ইবাদত করে